চলেছেন নবী আজ মিরাজ পথে সাথে আছে জিবিরিল বরাক পিঠে চলেছেন নবী আজ মিরাজ পথে সাথে আছে জিবিরিল বরাক পিঠে ফেরিস্তা দলি দলে আছে পাঘায়রায় ফেরিস্তা দলি দলে আছে পাঘায়রায় আসিছে নবী দয়াময় সকলে মিলে তাই সালাম জানাই সকলে মিলে তাই সালাম জানাই চলেছেন নবী আজ মিরাজ পথে সাথে আছে জিবিরিল বরাকু পিঠে চলেছেন নবী আজ মিরাজ পথে সাথে আছে জিবিরিল বরাকু পিঠে ফেরিস্তা দলি দলি আছে পাঘায় রায় ফেরিস্তা দলি দলি আছে পাঘায় রায় আসি করছে নবী দয়াময় সকলে মিলে তাই সালাম জানায় সকলে মিলে তাই সালাম জানায় নব সাজে সাজিয়েছে আল্লাহ তালা ওই আর সই জান্নাত যার অসিলাই এই চাঁদ সরাজ ওই জমিন আসিমান নব সাজে সাজিয়েছে আল্লাহ তালা ওই আর সই জান্নাত রাত যার অসিলায় এই চাঁদ সরাজ ওই জমিন আসিমানে পড়ো সবে তারি নামে দরুদ সালাম পড়ো সবে তারি নামে দরুদ সালাম করো সবাই সমান বন্ধু আমার আরো সেরি মিঘিমান বন্ধু আমার আরো সেরি মিঘিমান চলেছেন নবী আজ মিরাজ পথে সাথে আছে জিবিরিল বরাক পিঠে চলেছেন নবী আজমিরাজ পথে সাথে আছে জিবিরিল বরাক কপিঠে ফেরিস্তা দলি দলি আছে পাহারায় ফেরিস্তা দলি দলি আছে পাহারায় আসছে নবী দয়াময় সকলে মিলে তাই সালাম জানায় সকলে মিলে তাই সালাম জানায় গেলেন নবী যখন আরস পাকে পায়ের জুতা হাতে লয়ে যায় আল্লাহ বলেন ও গো বন্ধু আমার পায়ের জুতা হাতে না মানায় গেলেন নবী যখন আরস পাকে পায়ের জুতা হাতে লয়ে যায় আল্লাহ বলেন ও গো বন্ধু আমার পায়ের জুতা হাতে না মানায় মুসাকে খরিলে মানাও ঘোদয় আমায় মুসা কি করিলে মানা গো দয়াময় অনুমতি কেন দাও গো আমায় মিনতি করিয়া বল দয়াময় মিনতি করিয়া বল দয়াময় চলেছেন নবী আজ পথে সাথে আছে জিবিরিল বরা পিঠে চলেছেন নবী আজ পথে সাথে আছে জিবিরিল বরা পিঠে ফেরিস ফেরিস্তা দলি দলি আছে পাঘায় ফেরিস্তা দলি দলি আছে পাঘায় আসিছে নবী দয়াময় সকলে মিলে তাই সালাম জানায় সকলে মিলে তাই সালাম জানাই আল্লাহর কাছে প্রশ্ন করলেন নবী আল্লাহ প্রতি উত্তরে কি বলছে আমার প্রিয় কবি বলছে শুনুন সৃষ্টি সেরা করি গড়েছি তোমায় তোমার অশিলাই এই সব জিনিসা নারী মানব দানব সবই তোমারি দয়ায় সৃষ্টি সেরা করি গড়েছি তোমায় তোমার অশিলাই এই সব জিনিসা নারী মানব দানব সবই তোমারি দয়ায় আরশি আজিমিয়া যে ধন্য হলো আরশি আজিমিয়া যে ধন্য হলো তোমার কদমির ছোঁয়ায় সকলে মিলে তাই সালাম জানায় সকলে মিলে তাই সালাম জানায় চলেছে নবী আজ রাজপথে পথে সাথে আছে জিবিরিল বরাকু পিঠে চলেছে নবী আজ রাজপথে পথে সাথে আছে জিব বিরিল বরাক পিঠে ফেরিস্তা দলে দলে আছে পাহারায় ফেরিস্তা দলে দলে আছে পাহারায় আসিছে নবী দয়াময় সকল মিলে তাই সালাম জানায় সকল মিলে তাই সালাম জানায় শেষ কথা শুনবেন নবীগণের সেরা তুমি তুমি মহান তোমার তুলনা নাই কঠিন বিপদ দিন কি হবে আমায় আমি যে বড়ই গোনাগার নবীগণের সেরা তুমি তুমি মহান তোমার তুলনা নাই কঠিন বিপদ দিনে কি হবে আমায় আমি যে বড়ই গোনাগার دیدار سیف الدین چائے پہ تھی تمہاری دیدار سیف الدین چاہیے پہ تھے تمہاری دیدار کرو দাওয়াত সবার অধম জানাই বারে হাজার সালাম অধম জানাই বারে হাজার সালাম চলেছে নবী আজ মিরাজ পথে সাথে আছে জিবিরিল বরাক পিঠে চলেছে নবী আজ মিরাজ পথে সাথে আছে জিবিরিল বরাক পিঠে ফেরিস্তা দলে দলে আছে পাঘায় ফেরিস্তা দলে দলে আছে পাঘ হায় রায় আসেছে নবী দয়াময় সকল মিলে তাই সালাম জানায় সকল মিলে তাই সালাম জানায়